আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ঘোড়া হতে পড়ে গেলেন এতে আঘাত লেগে তার ডান পাশের চামড়া ছিলে গেল আমরা তার রোগের খোঁজ খবর নেয়ার জন্য তার নিকট গেলাম ইতোমধ্যে সলাতের সময় হলে তিনি বসে সলাত আদায় করলেন আমরাও বসে সলাত আদায় করলাম পরে তিনি বললেন ইমাম তো নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য কাজেই তিনি তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে রুকু করলে তোমরাও রুকু করবে তিনি মাথা তুললে তোমরাও মাথা তুলবে তিনি যখন কলা আল্লাহ হলিমান হামিদা বলে তখন তোমরা বলবে রব্বানা ওয়াল্লাকাল হামদ